শুনলেন উচ্চারণ শিল্পী গোষ্ঠীর এগারোতম পরিবেশনা মন হরণী এতে যারা কণ্ঠ দিয়েছেন কাউসার হামিদ আবু বকর সিদ্দিক আনিসুর রহমান হাসান আল বান্না এনামুল হক রাগিব আহসান ফাহিম আসাদুজ্জামান আল মিজান সৈয়দ মাহমুদ হাসান শিবলি শফিক সুমন সম্রাট আব্দুল করিম সাদ মাহমুদ ও মাহফুজ মামুন অতিথি শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন আব্দুর রৌফ আমিরুল মোমিনিন মানিক ও ইমতিয়াজ ইব্রাহিম গানের কথা লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক আবু তাহের বেলাল নুরুজ্জামান ফিরোজ কবির আল মামুন জাকির আবু জাফর আমিরুল মোমিনিন মানিক ইলিয়াস হুসাইন আবদুল্লাহ আল এহসান বেলাল হুসাইন আফসার নিজাম আবু তৈব মেসবা এইচ এম তানভীর হাসান ও আবু বকর সিদ্দিক সুরারোপ করেছেন মশিউর রহমান আল মিজান বেলাল হুসাইন কাউসার হামিদ ইলিয়াস হুসাইন আবু বকর সিদ্দিক মাহফুজ মামুন ও আবু তৈব মেজবা কৃতজ্ঞতা জ্ঞাপন মীর কাশেম আলী মোহাম্মদ রিজাউল করিম কবি মতিউর রহমান মল্লিক শিশির মোহাম্মদ মুনির সোহেল খান মোহাম্মদ আতিকুর রহমান ও জি এম হাফিজুর রহমান সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় আবু শাকের মোহাম্মদ ইউনুস সহযোগিতায় আবদুল্লাহ আল মাহফুজ ও মোহাম্মদ আরিফুল ইসলাম শব্দগ্রহণ international trade and media centre limited IMC পরিবেশনায় উচ্চারণ শিল্পী গোষ্ঠী ঢাকা প্রযোজনায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাস